আমরাই গর্ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার আমরাই গর্ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার আমরাই গর্ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার মানের হাহা করে মানবতা আজকে চারিদিকে ভাসছে শত শত লাশ জালিম শাসকের অত্যাচারে মজলুমানের হাহাকারে মানবতা আজ কাতরে মরে চারিদিকে ভাসছে শত শত লাশ জালিম শাসকের অত্যাচারে আমরাই ফিরিয়ে আনবো বাবা আমরাই ফিরিয়ে আনবো বাবা আমরাই ফিরিয়ে আনবো আবার মজলুমানের অধিকার আমরাই গড়ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার আমরাই গড়ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার ঘুনে ধরা এই সমাজ ভেঙে গড়ব সোনালি সমাজ মুছে ফেলব ধরা গুনে ধরা এই সমাজ ভেঙে গড়ব সোনালি সমাজ মুছে ফেলবো ধরা থেকে আছে যত বাতিলের রাজ করব কায়েম হেতানায়ের বিচার করব কায়েম হেতানায়ের বিচার করব কায়েম এর বিচার বিধান কায়েম হবে আল্লাহ আমরাই করব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধা আমরাই করব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধা আমরাই করব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধা সত্য থাকবে পালাবে আধা সত্য থাকবে পালাবে আধা পালাবে আধা পালাবে আধার পালাবে আধার